মিথ্যা বলা ছাড়ল না যে সত্য বলতে পারল না যে মিথ্যা বলা ছাড়ল না যে সত্য বলতে পারল না যে মিথ্যা বলা ছাড়ল না যে সত্য বলতে পারল না যে কিলা বলো রোজা রেখে রোজাদারের মতো ভান করা সারাটা দিন রোজাদারের মতো ভান করা মিথ্যা বলা ছাড়ল না যে সত্য বলতে পারল না যে মিথ্যা বলা ছাড়ল না যে সত্য বলতে পারল না যে মৃত ভয়ের গোস্ত খেলো গিবত করে যা কিছু তাই করলো নিজে দিমত করে মৃত ভাইয়ের গোস্ত খেলো গিবত করে যা কিছু তাই করলো নিজে দিমত করে ভ্রান্ত পথে পকালো যে ইচ্ছা মতো ঠকালো যে ভ্রান্ত পথে পকালো যে ইচ্ছা মতো ঠকালো যে রোজাদারের দাবি করার তার তাই ওরে ভাই শুধু শুধুই কি আছে দরকার তাই ওরে ভাই শুধু শুধুই কি আছে দরকার মিথ্যা বলা ছাড়লো না যে সত্য বলতে পারলো না যে মিথ্যা বলা ছাড়লো না যে সত্য বলতে পারলো না যে শুধু পোষ করার জন্য নয় রে রোজার মা সকল গুণের চর্চা করার জগে মাস খাস শুধু পোষ করার জন্য নয় রে রোজার মা সকল গুণের চর্চা করার জনে মাস সকল গুণের চর্চা করতে চাইব যদি কোরআন চর্চা করতে হবে নিরবধি সকল গুণের চর্চা করতে চাইব যদি কোরআন চর্চা করতে হবে নিরবধি রোজার সাথে সবে বাদা করতে হবে আর তা রোজার সাথে সবে বাদা করতে হবে আর তা খুলবে তবে পূর্ণ পথের দান পূর্ণ হবে রোজার দাবি নিত্য বারংবার পূর্ণ হবে রোজার দাবি নিত্য বারংবার মিথ্যা বলা ছাড়ল না যে সত্য বলতে পারল না যে মিথ্যা বলা ছাড়ল না যে সত্য বলতে পারল না যে কিলা বল রোজার খেতার সারাটা দিন রোজাদারের মতো ভান করা সারাটা দিন রোজাদারের মতো ভান করা মিথ্যা বলা ছাড়ল না যে সত্য বলতে পারল না যে মিথ্যা বলা ছাড়ল না যে সত্য বলতে পারল না যে মিথ্যা বলা ছাড়ল না যে সত্য বলতে পার